واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজকের এই জুমার দিন জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আমরা আমাদের আজকের জুমায় আল্লাহর কিতাবের প্রতি ইমান কোরআনের প্রতি ইমান এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পূর্ববর্তী আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাবগুলো বিকৃত সেই সাথে বিলুপ্ত তাই মহান রব্বুল আলমিন পরবর্তী সকল যুগের সকল মানুষের জন্য কিতাব হিসেবে কোরআনকে নাজিল করেছেন কোরআনে করিম আল্লাহর কিতাব এটা অবিকৃত সুরক্ষিত সংরক্ষিত যেভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি এ কোরআন নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআন ঠিক সেইভাবেই সংরক্ষিত আছে কোরআন করিমের সংরক্ষণের জিম্মাদার এবং দায়িত্ব আল্লাহ তালা নিজে গ্রহণ করেছেন আল্লাহ নিজেই কোরআনে করিমের মাঝে তিনি তার প্রিয় নবীর প্রতি ওহি নাজিল করেছেন আমি এ কোরআনকে নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর আমি এই কিতাবের সংরক্ষণকারী وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد আল্লাহ তার নবীর প্রতি ওহিনাজিল করছেন যে নিশ্চিতভাবেই এই কিতাব এক শক্তিশালী কিতাব এই কিতাব এক সুরক্ষিত কিতাব সম্মুখ দিক থেকে বা পশ্চাৎ দিক থেকে কোনোভাবেই বাতিল তাকে আক্রমণ করার ক্ষমতা রাখে না তানজিলুম এক মহান প্রজ্ঞাবান এবং প্রশংসিত সত্তার পক্ষ থেকে এই কিতাবকে নাজিল করা হয়েছে কিতাবের সংরক্ষণের মূল জিম্মাদার কে আল্লাহ আল্লাহ রব্বুল আলম নিজেই এই কিতাবের সংরক্ষণের মূল জিম্মাদারি তিনি নিজেই গ্রহণ করেছেন যখন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি ওহি নাজিলের ধারা শুরু হয় তো তিনি খুব অস্থির সময় কাটাতেন এবং খুব ব্যতিব্যস্ত হয়ে পড়তেন এবং খুব পেরেশান হয়ে পড়তেন এটাকে মুখস্থ করার জন্য যে আমি তো এটা ভুলে যাবো যখন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নাজিল হতো আল্লাহর নৈকট্যশীল ফেরেস্তা হজরত জিব্রাইল তিনি যখন ওহি নিয়ে আসতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অবস্থাটা খুব অস্থিরতা এবং পরেশানির মাঝে কাটত তিনি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়তেন যেটাকে তো মুখস্থ করতে হবে এটা যেন ভুলে না যায় এটার জন্য তিনি খুব পেরেশান থাকতেন এবং হজরত জিব্রাইল তিনি যখন পড়তেন আল্লাহ রসুল্লাহ তখন সাথে সাথে পড়ে মুখস্থ করার চেষ্টা করতেন যেটাকে মুখস্থ করতে হবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে তার নবীকে দিক নির্দেশনা দেওয়া হলো যে আপনার প্রেশান হওয়ার কিছু নেই আপনার অস্থির হওয়ার কিছু নেই এবং আল্লাহ তালার পক্ষ থেকে অভয় দেওয়া হল যে এটাকে হেফাজত করার এটাকে সংরক্ষণ করার এটা আপনি যে মনের মাঝে রাখবেন এটা আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার আমি জিম্মাদার সোহানা لا به به لسانك لتعجل لریک بہیلی کالیتا جل بھی قور آنا سما ان بیا ناہ لو ہر ریک بسان کالیتا جل بھی নবী এই ওহিটাকে তাড়াতাড়ি আত্মস্থ করার জন্য দ্রুত সময়ের মাঝে মখস্ত করার জন্য আপনি আপনার জবানকে নাড়াবেন না একদিকে ওহিনাজিল হচ্ছে আরেকদিকে নবী মুখস্থ করতেছে আল্লাহ বলতেছেন না এটা করার প্রয়োজন নেই এটাকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এটাকে আয়ত্ত করার জন্য আপনার প্রেশান হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার অস্থির হওয়ার কোনো দরকার নেই বলতেছেন ইন্না নিশ্চিত ভাবেই আমার জিম্মায় জামাহু আনাহু একে জমিয়ে দেওয়া এবং এটাকে পরিয়ে দেয়া এটা আপনার অন্তরের মাঝে জমিয়ে দেয়া মুখস্থ করিয়ে দেয়া এবং এটা আপনাকে পড়িয়ে দেয়ার জিম্মাদার আল্লাহ বলতেছেন আমি فإذا قرأناه فاتبع قرآنه কাজেই যখন আমি আপনার কাছে এটাকে ওহি করি আপনার কাছে যখন এটা তেলাওয়াত করা হয় আপনি এটাকে মনোযোগ সহকারে অনুসরণ করেন খুব মনোযোগ সহকারে আপনি এটা শুনেন তারপর এটা আমার জিম্মাদারিতে এটাকে বর্ণনা করার সমস্ত আল্লাহ নবীকে অভয় দিচ্ছেন আরে আপনার পরেশানির কিছু নাই এই ওহি আপনার কাছে আমি নিজে নাজিল করছি এটার হেফাজত আপনার দিলের মাঝে আপনার অন্তরের মাঝে এটার হেফাজত আমি করুন কে করবেন কোথায় করবেন রুহুল কোরআন নিয়ে নাজিল হয় আর রুহুল আমিন এক বিশ্বস্ত ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে আর এই কিতাবকে ওহি কোথায় করে আলা কলবিকা আপনার কলবে কলবের মধ্যে কোরআন এটা নবীর কলবের মাঝে নাজিল হয়েছে নবীর কলবের মাঝে এটার হেফাজত হয়েছে হেফাজত করছেন কে এ কলব আল্লাহ তৈরি করছেন তার হেফাজত করার সংরক্ষণ করার মহস্ত করার যোগ্যতা আছে আর আল্লাহ বলতেছেন আমার জিম্মায় এটা হেফাজত হবে আমার জিম্মায় আগের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম এটা সুরা কিয়ামা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি আরেকটি আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তার নবীকে বলতেছেন সানুকরি উকা ফালা তানসা এই আয়াতটা কোন সুরার সুরা আলা ত্রিশ পারার মাঝে সুরা তোয়ারেকের পরের সুরা সানুকরি উকা ফালা তানসা আল্লাহ তো নবীকে বলতেছেন আমি এটা আপনাকে পড়ায় দিব ফালা তানসা আপনি ভুলবেন না সুহান ফালা তানসা আপনি এটাকে ভুলে যাবেন না এটা আমি আপনাকে পরিয়ে দিব তাই দেখেন যে কোরআনে করিম সংরক্ষণ কোরআনে করিমের হেফাজত এটা আল্লাহ তার নিজ জিম্মা এবং নিজ দায়িত্বে নিয়ে নিয়েছেন যে এটার হেফাজত হবে এটার সংরক্ষণ হবে এটা হলো প্রথম এক নম্বর দিক এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস যে কোরআনে করিম এটা সংরক্ষিত আল্লাহ তালা নিজ কুদরত দ্বারা কোরআনকে সংরক্ষণ করেছেন এবং আমাদের পর্যন্ত এ কোরআন এটা অবিকৃত এবং সুরক্ষিত কোরআন যেভাবে আল্লাহ নাজিল করেছেন কোরআনটা সেইভাবেই আমাদের কাছে আছে সুবাহান দ্বিতীয় একটা বিষয় হলো পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো বর্তমানেও সে আসমানি কিতাবগুলো বিদ্যমান আছে কিন্তু বিকৃত অবস্থায় বিদ্যমান আছে আর বিকৃত অবস্থায় বিদ্যমান থাকার কারণেই এই কিতাবগুলো রহিত এই পূর্ববর্তী আসমানি কিতাবগুলো এটা ধর্মগুরুদের কাছে সংরক্ষিত ছিল এটা সাধারণদের পাঠ্য ছিল না খুব ভালো করে বোঝার চেষ্টা করেন পূর্ববর্তী আসমানি কিতাবগুলো এটা বিকৃতির অন্যতম একটা কারণ হলো এই যে পূর্ববর্তী আসমানি কিতাবগুলো সাধারণদের পাঠ্য ছিল না এটা ধর্মগুরুদের সম্পদ হিসেবে বিবেচিত ছিল বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে এটা সামান্য কিছু তালাবাদ পর্যন্তই এটার অস্তিত্ব ছিল কিন্তু কোরআন এটা সকলের জন্য সবসময়ের পাঠ্য এটা কোরআন সংরক্ষণের অন্যতম একটা দিক যে আল্লাহ রব্বুল আলমিন সকলের জন্য কোরআনকে পাঠ্য করে দিয়েছেন যে কোরআন সবাই পড়বে কোরআনটা এটা সবাই পড়বে সকলের জন্য কোরআনটা পাঠ্য সকলের জন্য কোরআন উন্মুক্ত কোরআন পড়ার জন্য উন্মুক্ত বুঝার জন্য উন্মুক্ত সবার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সকলের জন্য কোরআনকে পাঠ্য এবং উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যারা তার প্রতি ইমান এনেছেন তারা সকলেই কোরআন পড়েছেন কোরআনকে বুঝার চেষ্টা করেছেন কোরআনকে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 বিভিন্ন গ্রুপে আলাদা আলাদা জামায়াতের মাধ্যমে সকলেই কোরআনের তেলাবাত করতেছে সকলেই হাফেজ ছিলেন তিনি সবাইকে এক করে দিলেন এক ইমামের পিছনে কোরআনে কারিমের তালাওয়াত শোনার জন্য সেই একসাথে এক জামায়াতের মাঝে রমজান মাসে তারাবির নামাজ কোরআনে করিমের খতম কোরআনে করিমের তেলাওয়াত পড়া শোনার ব্যবস্থা হল তার আগে নবীর যুগে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর যুগে সেই সময়ে তো সবাই হাফিজ ছিলেন নামাজ ছিল সবাই নামাজের মাঝে কোরআনে করিমের তেলাওয়াত তারা করতেন তো এই এটার সংরক্ষণ কল্পের মাধ্যমে হয়েছে আল্লাহ কোরআনে করিম এটাকে নাজিল করেছেন তার পেয়ারা হাবিবের কল্পের মাঝে ঠিক না আলা কলবিকা যে আপনার অন্তরে আমি এই কোরআনকে নাজিল করেছি এটা হেফাজতের এবং এটা সংরক্ষণ কোথায় হবে কল্পের মাঝে এটার হেফাজত হবে কোথায় সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এটাকে হেফাজত করেছেন কোথায় তার কলবে আল্লাহ আল্লাহ ব্যবস্থাপনা আল্লাহ তালার পক্ষ থেকে এটাই ছিল আর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এ কোরআনের সবক দিয়েছেন সাহাবা একরম এ কি শিখেছেন এ কোরআনের হেফাজত তারা করেছেন কিভাবে করেছেন কলবের মাধ্যমে কোরআনী করিমকে মুখস্থ করেছেন কোরআনের হেফাজতের জন্য এবং আজ পর্যন্ত এই আমাদের পর্যন্ত এ কোরআন সংরক্ষিত হয়েছে সুরক্ষিত হয়েছে অবিকৃত অবস্থায় কোরআন আমাদের কাছে পৌঁছেছে একদম প্রতি যুগেই শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান তারা এই কোরআনকে হেফাজত করেছেন তাদের কল্বের মাঝে কল্প থেকে কল্প এই কোরআন আজ পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছেছে অসংখ্য সাহাবা একরাম তারা হাফেজ ছিলেন সেই সাথে মুখস্থির পাশাপাশি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লিখিতভাবেই কোরআন লিখিতভাবেও কোরআন সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন কোনো ওহি যখন নাজিল হতো যারা কাতেবি ওহি ছিলেন যারা লিখতে জানতেন এমন সাহাবা একরাম তাদের একটা জামাত ছিল আল্লাহ রসুল তাদেরকে বলতেন এবং তারা কোরআনে করিমকে লিপিবদ্ধ করতেন এবং সাহাবা একরামদের যুগে অনেকেই এমন ইতিহাস পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে থাকা অবস্থাতেই অনেকেই লিপিবদ্ধ আকারে নিজেদের কাছে পূর্ণ কোরআনে করিম এটাকে সংরক্ষণ করেছে বুখারি শরীফের এক হাদিস হজরতে কাতাদা তিনি বর্ণনা করেন সাল আনাস আবনা আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু তাকে আমি প্রশ্ন করলাম মান জামাল কুরআন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের যুগে কোরআনকে লিখিত আকারে জমা করেছিল কারা <coughs> হজরত আনাস তিনি বললেন আর বা আতুন কুল্লুহম মিনাল আনসার আমি চারজনের কথা বলতে পারি এরা সকলেই আনসারই ছিলেন এক হাদিসে চারজনের নাম আসছে এর পিছনেও ইতিহাস আছে এই হাদিস বর্ণনার পিছনেও ইতিহাস আছে একবার আনসারি আপনার দুইটা গোত্র ছিল একটা হলো আউস আর আরেকটা হলো খাজরাজ তারা পরস্পরের মাঝে আলোচনা করতেছিল তো আউস গোত্রের যে সমস্ত ব্যক্তিরা তারা তাদের আউসদের মাঝে যারা বিশেষ অবদান রেখেছে এমন সাহাবিদের নাম আলোচনা করতেছিল তো খাজরাজ গোত্রের তারা বিপরীতে যে আমাদের মাঝেও এমন চারজন আছে যারা কোরআনকে লিপিবদ্ধ আকারে নিজেদের কাছে সংরক্ষণ করেছে এতে যেটা বোঝা যায় যে আনসারি সাহাবিদের মাঝে বিশেষ করে খাজরাজ গুত্রের মাঝে হজরত আনাসিবনে মালিক তিনি নিজেও ছিলেন খাজরাজ গুত্রের তো আল্লাহ রসুলের যুগেই এই খাজরাজ গুত্রের চারজন ব্যক্তি এমন পাওয়া যায় যারা একদম লিখিত আকারে পূর্ণ কোরআনকে তারা নিজেদের কাছে সংরক্ষণ করেছিল এর বাইরে আরো ইতিহাস থাকতে পারে একটা ধারা তো মুখস্থের ধারা কোরআনে করিমকে হেফজ করার ধারা শত শত সাহাবা একরাম কোরআনে করিমের হাফেজ ছিলেন তাদের সন্তানরা কোরআনে করিমের হাফেজ ছিলেন সকলের কাছেই সিনার মাঝে কোরআনে করিম <coughs> এটা হেফাজত ছিল আর লিখিত আকারেও তারা কোরআনে করিমের হেফাজত ব্যক্তিগত উদ্যোগে করে যাচ্ছিলেন পরবর্তীতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অফাতের পর একদম কেন্দ্রীয় খেলাফতের অধীনে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর তত্ত্বাবধায়নে বিজ্ঞ এবং আল্লাহ রসুল যাদের মাধ্যমে কোরআনে করিম এটা লিখিয়েছেন সে সমস্ত শীর্ষ সাহাবা একরাম তাদেরকে দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ কোরআনে করিমকে একত্রিত করা হয় এটা কেন্দ্রীয় খেলাফতের অধীনে হজরত উসমান রাজি আল্লাহ আনহুর যুগে এটাকে প্রত্যেকটা প্রদেশে প্রদেশে কোরআনে করিমকে লিখিত অবস্থায় এটাকে ছড়িয়ে দেওয়া হয় এবং আজ পর্যন্ত কোরআনে করিম এটা হেফাজতের এই দুইটা ধারা একটা হলো লিপিবদ্ধ অবস্থায় কোরআন এভাবে কোরআন সংরক্ষিত একদম হজরত উসমান রাজি আল্লাহ তালানহুর যুগে যে কোরআন লেখা হয়েছে সে কোরআন এখনও আলহামদুলিল্লাহ তুরস্কের ইস্তাম্বুলে এটা সংরক্ষিত আছে তুরস্কের মানে রাজধানীতে রাষ্ট্রীয় জাদুঘরে এটা সংরক্ষিত অবস্থায় আছে এবং তার ফটোকপি ওই কোরআনের অবিকল ওইটা একদম সাহাবা সাহাবা একরামদের নিজেদের হাতে লেখা সেই কোরআনের যে ফটোকপি এটা মদিনায় মসজিদ নববীর পাশে মাহারাজুল কোরআন কোরআন যুগে যুগে কীভাবে সংরক্ষিত হয়েছে এর উপর একটা জাদুঘর আছে যে কেউ সেখানে প্রবেশ করতে পারে সেখানে ওই তার অবিকল ফটোকপিটা এটা সংরক্ষিত আছে এই কোরআনে করিমের এই যে সংরক্ষণ এটা এমন একটা বিষয় আজ পর্যন্ত যে কোরআন সংরক্ষিত এই কথার উপর কেউ চ্যালেঞ্জ ছুড়তে পারে না কোরআন যে অবিকৃত এ কথার উপর আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ ছুড়তে পারে না আল্লাহ তার পেয়ার হাবিবের উপর কোরআনকে যেভাবে নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আমাদের পর্যন্ত কোরআন সেইভাবে সংরক্ষিত আছে এই কোরআনের প্রতি আমাদের যে বিশ্বাস যে কোরআন সংরক্ষিত আল্লাহ তার নবীর প্রতি যে আয়াত নাজিল করেছেন জালিকাল কিতাব যে এই কিতাব লাফি এর মাঝে কোনো সন্দেহ নাই যে কোরআন যে আল্লাহর কিতাব এর মাঝে কোনো সন্দেহ নাই কোরআন যে আল্লাহর বাণী এর মাঝে কোনো সন্দেহ নাই কোরআনে করিমের যে ভাষা কোরআনে করিমের মাঝে আল্লাহ তালা যে সমস্ত হুকুমগুলো দিয়েছেন এবং কোরআনে করিমের মাধ্যমে যে শিক্ষা যে উপদেশ মালা আমাদের প্রতি নাজিল হয়েছে এ সমস্ত কিছু আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মজেজার অন্তর্ভুক্ত যে যুগে যুগে যে কোরআনের অলৌকিকত্ব এটা প্রকাশ পাবে পৃথিবী অগ্রসর হবে যুগ অগ্রসর হবে কোরআন সর্বযুগের মানুষের জন্য কোরআনটাই তাদের জন্য সর্বোত্তম জীবনধারা কোরআনটা সর্বোত্তম জীবনধারা আল্লাহ তারা রব্বুল আলমিন কোরআনকে এই পরবর্তী যুগের সকল মানুষের জন্য সকল যুগের সময় উপযোগী করে নাজিল করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন হাদিসটা বুখারি শরীফ عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আম্বিয়া নবীন কাদ আমানা আল্লাহ যত নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদেরকে বিভিন্ন নিদর্শন তিনি যে আল্লাহর নবী এর কিছু প্রমাণ নবীকে আল্লাহ দিছেন যে প্রমাণ দেখে যে মজিজা দেখে মানুষ ইমান আনছে নবীদেরকে আল্লাহ তালা মজেজা দিচ্ছেন না মজেজা দেখার দ্বারা মানুষ বুঝতে পারছে উনি আল্লাহর নবী তো নবী বলতেছেন যে আমাকে আল্লাহ তালা ওহি দিয়েছেন কোরআন দিয়েছেন মজেজা হিসেবে আল্লাহ আমাকে কোরআন দান করেছেন আরজু এজন্য আমি আশা করি আন দিন অন্য সকল নবীর চাইতে আমার অনুসারী বেশি হবে কোরআনটাই তো একটা চ্যালেঞ্জ সকল যুগের জন্য আল্লাহ নিজেই বলতেছেন কোল আপনি বলেন lain ijtama'atil insu wal jinno, ala an ya'tu bimisli hadzal qur'an la ya'tu nabi mislihi walau kana ba'dhum li ba'dhin zahira lain jodi কি বলতেছেন যদি ইজতামাআতিল ইনসু ওয়াল jinno. যদি জিন এবং ইনসান একত্রিত হয়ে যায় লাইন ইনসু যদি মানুষের সকল শক্তি জিনদের সকল শক্তি একত্রিত হয় কোরআন তারা এমন একটা কিতাব এমন একটা কোরআন রচনা করতে চায় যদি গবেষণা হয় সে গবেষণার মাঝে জিনরাও অংশগ্রহণ করে মানুষও অংশগ্রহণ করে আর তারা গবেষণার মাধ্যমে এমন এক কোরআন তারা যদি লিখতে চায় যে কিতাবের মাঝে কোরআনের মতো ভাষা আছে কোরআনের মতো এত সুন্দর জীবন ধারা আছে কোরআনের মতো এত সুন্দর শিক্ষা আছে যে শিক্ষা একটা পরিবারকে সুন্দর করবে সমাজকে সুন্দর করবে একটা সুন্দর দেশ গড়ে তুলবে তারা পারবে না কে বলতেছেন আল্লাহ বলতেছেন লাবিমিসলিহি তারা এমন এক কোরআন রচনা করতে ব্যর্থ হবে পারবে না যদিও তারা একে অন্যকে সহযোগিতা করে কিন্তু এমন একটা কিতাব রচনা করা কোনো কালে কোনো যুগে পৃথিবীবাসীর জন্য সম্ভব না এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কোনো যুগে কেউ করে নাই মক্কার তৎকালীন কাফেররা নবীর বিপক্ষে তাদের যান মাল সমস্ত কিছু কোরবানি করছে ইসলামকে অগ্রসর হতে দিব না কিন্তু এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করে না আল্লাহ বলেছেন কুন্তুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি তোমাদের যদি সন্দেহ হয় যেটা আমি নাজিল করি নাই এটা সে নিজে রচনা করেছে ফাতু বিসুরাতিন মিন মিসলিহি তাহলে এই কোরআনের একটি সুরার মতো একটি সুরা তোমরা রচনা করে দেখাও যদি তোমরা সত্যবাদী হও লেখো অন্যথায় বিশ্বাস করো আল্লাহ বললেন যদি তারা করে আর তারা কখনো এই কাজ করবে না কোরআনের মতো একটা কিতাব রচনা করা এটা কখনো সম্ভব না তারা এটা করবে না যদি না পারো তাহলে জাহান্নামকে ভয় কর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কোরআনের তালাওয়াত করেন তারা বলেছে এটা জাদু বলেছে এটা কল্পকাহিনী কিন্তু এমন একটি কিতাব রচনা করার কাজ তারা করে নাই কোরআন এটা আল্লাহর কিতাব এটা আমাদের পর্যন্ত সুরক্ষিত সংরক্ষিত অবিকৃত কোরআনের প্রত্যেকটা হুকুম আল্লাহর হুকুম কোরআনের প্রত্যেকটা নিষেধ আল্লাহর নিষেধ কোরআন যা হারাম করেছে এটা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে কোরআন যে সমস্ত কাজগুলোকে ফরজ করেছে আল্লাহ ওই সমস্ত কাজগুলোকে আমাদের উপর ফরজ করেছে কোরআনে যে সমস্ত ঘটনাগুলোর আলোচনা আসছে এ ঘটনাগুলোর আলোচনা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তিনি করেছেন আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য প্রয়োজনীয় ঘটনা হিসেবে এই ঘটনাগুলোর আলোচনা কোরআনের মাঝে আল্লাহ তালা এনেছেন এবং এ কোরআন সকল যুগের সকল মানুষের জন্য কোরআনটা সকল যুগের সকল মানুষের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন হুদাল্লিন্নাস আল্লাহ বলতেছেন সকল মানুষের জন্য হেদায়েত শাহরু রমাগণ নাস সকল মানুষের জন্য হেদায় এই পৃথিবীর সকল মানুষের জন্য কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায় আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া পথ প্রদর্শক কিতাব আমরা যদি মনে করি যে কোরআনটা পূর্ব যুগের কিতাব এটা পনেরো শত বছর আগে আরবীয় এক প্রেক্ষাপটে আল্লাহ তার নবীর প্রতি নাজিল করেছেন তো এই কোরআনের মাধ্যমে একটি সুন্দর সমাজ সুন্দর পৃথিবী আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের নেতৃত্বে তার তত্ত্বাবধায়নে গড়ে উঠেছিল আমাদের এ সমাজে এ কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ সম্ভব না এটা আসলে এই সমাজে এ কোরআনটা এটাকে বাস্তবায়ন করা কঠিন এরকম মনে করতে পারি না এরকম মনে করাটা যাবে না না কোরআনটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি নাজিল হয়েছে ঠিক এই সময়ে এই মুহূর্তে আজকের পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআনটাই মুক্তির দিশারি কোরআনের অনুসরণের মাঝেই কোরআন কি শিখার মাঝে এই কোরআনকে বুঝার মাঝে এ কোরআনের উপর আমাদের জীবনকে গড়ে তোলার মাঝেই আমাদের মুক্তি আমাদের সফলতা আমাদের কামিয়া তো কোরআনটা যে আসলে আমাদের জন্য এটা বুঝে আসবে কখন যখন আমরা কোরআন পড়বো কোরআনটাকে যখন আমরা পড়ব আল্লাহ বলতেছেন ইন্না হাদাল কোরআন নিশ্চিতভাবেই এই কোরআন এটা সর্বোত্তম জীবন ধারা ইয়াহদি এ কোরআন পথ প্রদর্শন করে লিল্লতি হি আকুয়াম সর্বোত্তম এক জীবন ধারার দিকে তোমরা যে সমস্ত কালচার যে সমস্ত সামাজিক রীতিনীতির তোমরা অনুসরণ অনুকরণ করছো যে সভ্যতার তোমরা অনুসরণ করছো অনুকরণ করছো কোরআনটা হলো সর্বোত্তম তোমাদের জীবন ধারা যদি কোরআনের অনুসরণ হয়ে থাকে তাহলে এটা সর্বোত্তম আর যদি কোরআনের অনুসরণ না হয় তাহলে তোমাদের পথটা ভুল পথ একদম এটা সর্বযুগের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ইন্নাহাদাল কোরআন ইয়াহদিল আকওয়াম এটা সর্বোত্তম জীবন ধারার দিকে তোমাদেরকে পথ প্রদর্শন করে ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আর ইমানদারদেরকে কোরআন সুসংবাদ দান করে যে কোরআনের অনুসরণ এটা তাদেরকে আখেরাতেও মুক্তি দিবে তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে আছে এই সকল মানুষ দেখো তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ তোমাদের কাছে এসেছে উপদেশ মালা আর এই কোরআনটা আরোগ্য দিবে লিমাফিস সুদূর তোমাদের মনের মাঝে যে সমস্ত পেরেশানি আছে পেরেশানি আছে না অস্থিরতা আছে না এই সমস্ত কিছু থেকে তোমাদের পারিবারিক অস্থিরতা ব্যক্তিগত অস্থিরতা সামাজিক অস্থিরতা এই সমস্ত কিছু থেকে মুক্তি পাবে কখন যখন কোরআনের অনুসরণ হবে সুবাহান তাই এখন আমাদের কর্তব্য যে কোরআনের অনুসরণ করা এ কোরআনকে পড়া বুঝার চেষ্টা করা এবং আমার নিজের জীবনটা এটাকে আল্লাহ তালের হুকুম মতো পরিচালিত করা রাজি আছি না ইনশা আল্লাহ তো কোরআনটা তো পড়তে হবে আমাদের বাইতুল আতিক জামে মসজিদ কমপ্লেক্স প্রতিদিন এশান নামাজের পর কোরআন শিক্ষার আসর হয় বিশেষভাবে সবাইকে দাওয়াত দিচ্ছি যে যারা কোরআন পড়তে পারি না আমাদের জন্য এটা সুযোগ আমরা এশান নামাজের পর কোরআন শিক্ষার এ আসরে চলে আসি দীর্ঘদিন দুতলায় আমরা কোরআনকে বুঝার একটা দর্শ হতো কোরআনের অনুবাদ সহ আগামী দিন থেকে ইনশাল্লাহ তাও শুরু হবে আমরা কতভাবেই তো আমাদের সময় নষ্ট হয় আমরা আড্ডা দিই গল্প গুজব করি দিনের এই একটা সময় এশার নামাজের পর ২০ মিনিট ২৫ মিনিট আধা ঘন্টার জন্য আমরা একটু কোরআন শিক্ষার আল্লাহর কালাম এখানে আমাদের নিজেদের কথা না কথাগুলো হবে কার কথা এটা আমাদের সবার জন্য প্রয়োজন সবার জন্য দরকার না সবার জন্য দরকার আমরা সবাই নিয়ত করি যার যখন যেই দিন সুযোগ হয় যতটুকু সুযোগ হয় প্রতিদিন না পারি সপ্তাহে দুই দিন পারি তিন দিন পারি প্রতিদিন পারলে আলহামদুলিল্লাহ প্রতিদিন শনিবার থেকে বুধবার এই সপ্তাহে পাঁচ দিন আমরা এশান নামাজের পর কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি কোরআনের আসন রাজি আসি না ইনশাল্লাহ আমরা যারা পড়তে পারি না আমরা চলে আসব মসজিদে আমাদের মসজিদে আমি নিজে থাকবো আগামী দিন থেকে আমাদের মজ্জিন সাহেব থাকবেন এবং অন্যান্য মাদ্রাসার টিচাররা আছেন তারা সবাই আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু আপনারা একটু আসবেন আমাদের কাছে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকেই কোরআন অনুযায়ী কোরআন পড়া বুঝা এবং কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা